আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার আমি প্রভুর ধ্যানে গুনব প্রহর শুনবো না কোনো বারণা আজকে আজকের সময়টা আবার যদি ফিরে আসে কবু বারবার আজকের সময়টা আবার যদি জানি তো আসবে না এই সময়া এই সময়া থাকবো না বেঁচে চিরদিন যদি না মানি কোরআনের বাণী কি হবে আমার আখের দিন জানি তো আসবে না এই সময় থাকবো না বেঁচে চিরদিন যদি না মানি কোরআনের বাণী কি হবে আমার আখের দিন জানি তো আসবে না এই সময় থাকবো না বেঁচে চিরদিন যদি না মানি কোরআনের বাণী কি হবে আমার আখের দিন তপ্ত মরুর বুকে ফুল ফুটাতেই হবে নিত্য এ শব্দ বারংবার আজকে আজকের সময়টা আবার যদি ফিরে আসে কবু বারবার আজকের সময়টা আবার যদি ফিরে আসে কবু বারবার না কোনো বারণা আজকে আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার আজকের সময়টা আবার যদি ধরনির মায়ায় হলো যে গাফেল হয় যে গাফেল হারায় সে কোরআনের আলোক দিশা পথের মাঝেতেই সে পথের ভুলে কাটায় ঘুমিয়ে সে মায়ার নিশা ধরুনির মায়ায় হলো যে গাফিল হারায় সে কোরআনের আলোক দিশা পথের মাঝেতেই সে পথের ভুলে কাটায় ঘুমিয়ে সে মায়ার নেশা ধরুনির মায়ায় হলো যে গাফেল হারায় সে কোরআনের আলোক দিশা পথের মাঝেতেই সে পথের ভুলে খাটায় ঘুমিয়ে সে মায়ার নেশা অদ্বয়ে গাফেলের ঘুম ভাঙাতেই হবে না হয় হবে তার বারোটা আজকের আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার আমি প্রভুর ধ্যানে প্রহর শুনব না কোনো বারণা আজকে আজকের সময়টা আবার যদি ফিরে আসে গভু বারবার আজকের সময়টা আবার যদি ফিরে আসে গভু বারবার আমি প্রভুর ধ্যানে গুনব প্রহর শুনব না কোনো বারণা আজকে আজকের সময়টা আবার যদি ফিরে আসে কবু বারবার আজকের সময়টা আবার যদি ফিরে আসে কবু বারবার আজকের সময়টা আবার যদি